আপদে সহযোগিতা করেন যিনি আমাদের জন্য একটা জীবন বিধান দিয়েছেন যার দ্বারা আমরা দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করতে পারব এবং পরকালেও আমরা কল্যাণ এবং মুক্তি আমরা পেতে পারব সেই মহান রব্বুল আলমিনের জন্যই সমস্ত প্রশংসা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও তসলিম বর্ষিত হোক قائد المجاهدين سيد المرسلين خاتم النبيين حضرت محمد مصطفى أحمد مجتبى صلى الله عليه وسلم প্রতি সম্মানিত দিনী ভাইরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি ইসলামের একটি ক্রান্তি লগ্নে আজকে এমনি সময়ে আমরা এখানে সমবেত হয়েছি যে সময়ে মুসলিমরা সারা পৃথিবীতে আজকে নির্যাতিত যে সময়ে মুসলমানরা তাগত কাফের মুশ্রিকদের নির্যাতনের শিকার হয়েছে সারা পৃথিবীতে যারা ইমান নিয়ে বেঁচে থাকতে চাইবে তাদের উপরে কাফেরদের মুশ্রিকদের স্টিম রোলার চালিত হচ্ছে শুধু কাফের এবং মুশ্রিকরা নয় নামধারী মুসলিমরাও ইমানদার মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের ইমান আকিদাকে হরণ করার জন্য তাদের ইমানের দাবি যেন তারা আদায় করতে না পারে এজন্য তাদের উপর নির্যাতন জুলুম শাসন এবং এমন আইন কানুনকে প্রণয়ন করেছে যার ফলে ইমানদাররা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে ইমানদারদের যেটা সবচাইতে আকাঙ্ক্ষিত বিষয় সেই বিষয় সেই বস্তু যেন তারা অর্জন করতে না পারে এই জন্য সারা পৃথিবীর সেই অমুসলিম বা মুসলিম নামধারী তাগত শাসকরা তারা ইমানদারদের সেই আশা আকাঙ্ক্ষাকে দমন করার জন্য একজোট হয়েছে একতাবদ্ধ হয়েছে এমনি একটা ক্রান্তি লগ্নে এমনি একটা দুর্যোগময় সময়ে এখানে আল্লাহর কিছু সাহসী বান্দা একত্রিত হয়েছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার তামান্না রাখেন ঠিক না তো এমনি একটি ক্রান্তি লগ্নে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আমাদের উপস্থিতির উদ্দেশ্য এই যে আমরা কি করে আমাদের এই মুসলমানদের উপরে যে সমস্ত জুলুম নির্যাতন হচ্ছে যে সমস্ত আইন কানুন প্রয়োগের মাধ্যমে আইন কানুন প্রণয়নের মাধ্যমে এবং তা আমাদের উপরে বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের ইমানকে হরণ করা হচ্ছে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য যে জান্নাত হাসিল করা তার থেকে আমাদেরকে বিরত রাখছে এই বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এবং এই বিপদকে উত্তরণ করে আমরা কিভাবে আল্লাহর সেই বিধানকে তার জমিনে প্রতিষ্ঠা করে নিজেরা দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করতে পারি এবং আখেরাতে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে নৈকট্য লাভ করতে পারি এজন্যই আমাদের এই উপস্থিতি আমরা আমাদের এই সমস্যার থেকে কি করে আমরা উত্তরণ হতে পারি তার দিক নির্দেশনা তার গাইডলাইন আমাদেরকে নিতে হবে মহান রাব্বুল আলামিনের প্রেরিত যে মহাপুরুষগণ এসেছিলেন তাদের আদর্শ থেকে আলামিন তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলোই আমাদেরকেও পালন করার মাধ্যমে সেই সুখ শান্তি এবং পরকালীন মুক্তি আর আমাদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে তার থেকে উত্তরণের রাস্তা খুঁজতে হবে সেই মহান রব্বল আলামিনের দেখানো পথে তাই তো প্রথমেই আমি সেই আয়াতে করিমা কে উচ্চারণ করতে চাই যে আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার সমস্ত নবী আলহ সালাতামগণকে দিক নির্দেশনা দিয়েছেন যে কি করে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পেতে পারবে যে নির্দেশ আমি দিয়েছিলাম আমার প্রত্যেকটি প্রেরিত পুরুষকে প্রত্যেকটি আমার নবী এবং রসুলকে একই নির্দেশ দিয়েছিলাম তোমরা আমার দিনকে প্রতিষ্ঠিত করো আমার দেওয়া জীবন বিধানকে প্রতিষ্ঠা করো আমার দেওয়া ল অ্যান্ড ওয়ার্ডার আইনকে তোমরা প্রতিষ্ঠা করো আমার তৌহিদকে আমার একত্ববাদকে তোমরা প্রতিষ্ঠিত করো আমার অবুদিয়ত আমার অলুহিয়ত আমার হুকুমতকে তোমরা প্রতিষ্ঠিত করো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 ফিরকা হয়ে যাবেন না কোন দলভুক্ত বিভিন্ন দলে দলে বিভক্ত হবেন না তাতা ফাররা কুফি এটাই হচ্ছে নির্দেশ এই নির্দেশ প্রত্যেক নবী রসুলের কাছে এসেছে একটাই নির্দেশ আন আতাই মুদ্দিন এ বিষয়ে কোনো পার্থক্য নাই বিভিন্ন আবাদতের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে যেমন মূতার সময় যে সমস্ত আবাদত ছিল ঈসার সময় ওই একই আবাদত নাই তার মধ্যে একটু পার্থক্য আছে ইব্রাহিমের সময় যে আবাদত ছিল আখরি নবী মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তার সময় একই আবাদত নাই একটু কিছু পার্থক্য আছে হয়তো কোনোটা কম বা কোনোটা বেশি রাকাত কম রাকাত বেশি বা কোনো বিধানের প্রতি কঠোরতা কোনোটার প্রতি একটু সহজ ইত্যাদি একটু পার্থক্য আছে কিন্তু একামতের দিনের ব্যাপারে যে বিধানই আসুক না কেন সেই বিধান দ্বারা যে মানুষকে শাসন করতে হবে সেই বিধানই যে প্রতিষ্ঠা করতে হবে এ ব্যাপারে কোনো পার্থক্য নাই এবং এই ব্যাপারে কোন রকম কোন একতলাফও নাই কিরকম একতলাপ যে এক নবী তিনি বলছেন যে আমি এভাবে দিনকে প্রতিষ্ঠা করব আর এক নবী এসে বললেন না ওই পদ্ধতি না আমি এই পদ্ধতিতে প্রতিষ্ঠা করব এ ব্যাপারে কোনো ইখতলাফ নাই সমস্ত নবী রসুলগণের একই পদ্ধতি এবং একই তরিকা একামত দিনের ব্যাপারে কোনো ইখতলাফ বা কোনো পার্থক্য তাদের মধ্যে ছিলেন না তাই সেই একই নির্দেশ যারা সেই নবী আলাইসালাম গণের উম্মত বা তাদের অনুসারী বা তাদের নায়ক তাদের ওই একই পথে থাকা প্রয়োজন যে পথে তারা একামতের দিন করেছেন যে পথে একামতের দিন করার নির্দেশনা স্বয়ং আল্লাহ রবাহ আলমিন তাদেরকে দিয়েছেন সেটাই আমাদের এখতিয়ার করা উচিত এখন যদি আমরা ভুল ক্রমে আমরা যদি তাপ্রিকা হয়ে যাই যে কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন ওয়ালা তাতাফাররাকু ফি আই ওয়ালা তাতাফাররাকু ফি ইকামাতিদ ওয়ালা তাতাফাররাকু ফি তরিকাতি ইকামাতিদ অর্থাৎ ইকামাতিদ দ্বীন তুমি কিভাবে করবে আমার আইন আমার শাসন আমার বিধান আমার কনস্টিটিউশন আমার সংবিধান কিভাবে তুমি মানুষের মধ্যে প্রতিষ্ঠা করবে আমার তহিদ আমার অলুহিয়াত আমার অবুদিয়াত এটা কিভাবে তুমি প্রতিষ্ঠা করবে এ বিষয় নিয়ে কোন মত পার্থক্যে তোমরা জড়িয়ে পড়ো না বা নতুন নতুন কোন মত কোন মত পথ যদি কেউ আবিষ্কার করে সেদিকে তোমরা কান দিবে না তোমার আটা থাকার রকি তাহলে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে দিন প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহর হুকুম প্রতিষ্ঠা আল্লাহর তহিদ প্রতিষ্ঠা আল্লাহর একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি মালিক তিনি যে খালিক তিনি যে আইনদাতা তিনি যে বিধানদাতা এর সাথে অন্য কোনো আইনদাতা বিধানদাতা নিয়মদাতা কনস্টিটিউশন দাতা সংবিধান দাতা এটা মানা যাবে না ওই বিধানকে প্রতিষ্ঠা করতে হবে এবং এই প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ইখতলাফ করা যাবে না এটি আমরা বুঝতে পারলাম তাহলে প্রথম কথা হচ্ছে আনাকিমুদ্দিন এটা হচ্ছে ফরজ ইকামতের দিনের কাজটা হচ্ছে ফরজ যে কাজটা প্রত্যেকটা নবী চুলগণের উপরে ফরজ ছিল এখন এবারে আসতে হবে এর পদ্ধতি এর তারিকা সম্পর্কে যে আমরা তাহলে এই একামতের দিন আমরা কিভাবে করব সে ব্যাপারে আমাদের সেখান থেকেই দিক নির্দেশনা দিতে হবে সেখান থেকেই আমাদের খুঁজতে হবে পথ যেখান থেকে পথ খুঁজে খুঁজেছেন নবী আলাইসালামগণ যদি আমরা সেই পথকে ভুলে গিয়ে নিজেদের ইচ্ছা মতো পথে আমরা দিনকে প্রতিষ্ঠা করার কাজে লেগে যাই তাহলে কি আমরা সফল হব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 সাথে তাদের সেই অনুসারীগণ তাদের উম্মতগণ তাদের সাথে মিলিত হয়ে তাদের কমান্ডে তাদের দিক নির্দেশনায় তাদের সেনাপতিত্বে তাদের নেতৃত্বে কতারা যুদ্ধ করেছেন জিহাদ করেছেন লেকামতের দিন আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই জিহাদের রাস্তাকে এখতিয়ার করেছেন এবং তাদের সাথে সাথে তাদের গণ সেই রাস্তায় তারা ছাপিয়ে পড়েছেন এই জিহাদের এই যুদ্ধের এই কেতালের রাস্তাকে করতে গিয়ে এই আল্লাহর রাস্তায় তারা এই কেতাল করতে গিয়ে কোন রকম কোন ধৈর্য হারা হন নাই দুর্বল হয়ে যান নাই ভেঙে পড়েন নাই তারা কঠিন মনে করে এই রাস্তাকে পরিত্যাগ করে তারা সহজ কোন রাস্তা কোন আবিষ্কার তারা করেন নাই যে কথা আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে একামতের দিনের জন্য একামতের দিন করতে গিয়ে ওয়ালা তাতাফার রকুফি একামতের দিনে এই একামতের দিন করতে গিয়ে নানান রকম পন্থা তোমরা ইখতিয়ার করবে না এ যদি করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে না অতএব আল্লাহ বলছেন কত নবী তারা কষ্ট করেছেন তাদের সঙ্গী সাথীরা তারা কষ্ট করেছেন তাদেরকে এমন নির্যাতন এমন অত্যাচার করা হয়েছে তাদেরকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে তাদেরকে পাথর মেরে দাম দাম শহীদ করে দেওয়া হয়েছে তাদেরকে তীর পল্লম মেরে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সারা শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তাদেরকে তাদের সাহাবায়ক রামদেরকে এমন অবস্থা করা হয়েছে একটা একটা অঙ্গকে কেটে কেটে টুকরা করা হয়েছে তবে এই সাবিল্লাহ আল্লাহর রাস্তার থেকে তারা বিচ্যুত হন নাই আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে তারা অন্য কিছুকে আল্লাহর রাস্তা হিসেবে এখতিয়ার করেন নাই ওরা তাতা তাফার কফিহে তারা ফেরকা ফেরকা হয়ে যান নাই এজন্যই তাদের সফলতা এসেছে তা আমরা যদি আজকে সেই সফলতা যদি পেতে চাই তা আমাদেরকেও ওই রাস্তার উপরে ইস্তেকামাত থাকতে হবে ওই রাস্তার উপরে অটল থাকতে হবে ওই রাস্তাকে বাদ দিয়ে নতুন কোন রাস্তা ইখতিয়ার করা যাবে না তাহলে বিরাট ভুল হবে যে ভুল যুগ যুগ ধরে বিভিন্ন রকমের নেতৃবৃন্দরা করে আসছেন যে ভুল বিভিন্ন আলেম নামধারী বিভিন্ন সংগঠনের নেতা নামধারী অনেক ব্যক্তিবর্গই দেখা যায় যে ভুল করে এসেছেন যে ভুল করার মাধ্যমে আমাদের যুগ যুগ ধরে শত শত বৎসর যাবৎ এমনকি হাজার হাজার বৎসর যাবৎ সমস্ত নবী আলাইসালামগণের যে একই তরিকা ছিল সেই কিতালের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করা যে নির্দেশ স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়েছেন সেই রাস্তা থেকে বিচ্ছিত হয়ে কেদালকে বাদ দিয়ে সশস্ত্র যুদ্ধকে বাদ দিয়ে জিহাদকে বাদ দিয়ে নবী এবং তাদের উম্মত সবাই মিলে সেই জিহাদ সেই কেতাল সশস্ত্র যুদ্ধ সেই রাস্তাকে বাদ দিয়ে নতুন নতুন কিছু রাস্তাকে আবিষ্কার করা হয়েছে যার ফলে আদের এদের আজকে এই অধিক অধপতন হয়েছে অথচ আল্লাহ রবাহ আলমিন বলছেন যে আমার দিনকে প্রতিষ্ঠা করবে আমার দেওয়া নিয়ম অনুযায়ী আমি যে বলেছি সে অনুযায়ী করবে এটাই তোমাদের উপরে ফরজ সালাত যেমন ফরজ সালাতের আরকান গুলো সেরকম ফরজ সালাতের রাকাত গুলো সেরকম ফরজ এখন যদি কেউ সালাত ফরজ মেনে নিল নামাজকে পড়বে এটা ফরজকে মেনে নিল কিন্তু রাকাত গুলোকে সে ফরজ মানে না সে নতুন ভাবে আবিষ্কার করলো জোহরের সালাত বিশ রাকাত আসরের সালাত দুই রাকাত মাগরেবের সালাত ছয় রাকাত মানে ইচ্ছা মতো সে রাকাত বানানো শুরু করে দিল বা পদ্ধতি রুকু সেজদা ক্যাম করুদ এই সমস্ত কিছু বাদ দিয়ে অন্য অন্য পদ্ধতিতে শুরু করে দিল গড়াগড়ি পদ্ধতি বা মাথা ঠুকুর পদ্ধতি ওয়ালের মধ্যে মাথা পিঠে আল্লাহ আল্লাহ করে মরে যাওয়ার পদ্ধতি ইত্যাদি ভণ্ড অনেক রকমের পদ্ধতি আবিষ্কার করলো তাহলে কি এই সালাদ আল্লাহ আলম কবুল করবেন যদি আমাদের এই নির্ধারিত আল্লাহ প্রদত্ত সালাতের পদ্ধতির চাইতে অনেক কষ্টকর সালাতও তিনি পড়েন আল্লাহ রব্লা আলমের কিছু কবুল হবেন হবে না তো ঠিক একইভাবে আল্লাহ রব্লা আলমিন একামতের দিনকে ফরজ করেছেন একামতের দিনের জন্য তিনি পদ্ধতিও দিয়েছেন কিভাবে করতে হয় সেই পদ্ধতিও তিনি দিয়েছেন এখন যদি সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমরা নিজেরা একটা পদ্ধতি আবিষ্কার করতে শুরু করি বা কোন শয়তানের চক্রান্তে একটা পদ্ধতি আবিষ্কার হয়ে গেল আর কিছু মানুষ তার অনুসারী হলো আর আমরা যদি সেই দেখে তার পিছনে পিছনে সেই পদ্ধতিকে এখতিয়ার করি আল্লাহ রবাহ আলমের কাছে কি কবুল হবে হবে না আল্লাহ রবাহ আলমিন তিনি বলছেন যে আমি যেভাবে দিন বলেছি আমার দিনকে প্রতিষ্ঠা করতে বলেছি এখন শুনে নাও তার পদ্ধতি আমি বলছি তার পদ্ধতি কি কি করতে হবে আমার দিনকে বাদ দিয়ে আমার জীবন বিধানকে বাদ দিয়ে যারা দুনিয়াতে দাম্ভিকতা দেখাবে যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে যারা দুনিয়াতে আমার লয়েন এন্ড অর্ডারকে উপেক্ষা করে তাদের বানানো আইন তাদের বানানো লয়েন ওয়ার্ডার যারা করবে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এরা হচ্ছে তাগুত এরা দেশের ভিতরে সীমা লঙ্ঘন করেছে আমার বেঁধে দেওয়ার সীমাকে এরা লঙ্ঘন করেছে তাই তো আল্লাহ রব আলমিন বলছেন ওই সমস্ত ফেরাউন এরা তুগিয়ান করেছে এরা সীমাকে লঙ্ঘন করেছে আমার বেঁধে দেওয়া সীমা তারা লঙ্ঘন করেছে আমার বেঁধে দেওয়া কি সীমা ছিল তোমার প্রজাদের মধ্যে বাইনা হুম যাদেরকে তোমরা শাসন করছো তাদেরকে কি দ্বারা শাসন করবে বিমা আনসার আল্লাহ আল্লাহ রব আলমিন যে বিধানকে নাজিল করেছেন সেই বিধান দ্বারা তাদেরকে তুমি শাসন করবে তো সে কি করছে সেই বিধানকে বাদ দিয়ে তার নিজের চিন্তা প্রসূত বিধান দ্বারা শাসন শুরু করে দিল তাই আল্লাহ রবাহ আলমিন বলছেন এরা তগিয়ান করলো তার দেশে তারা সীমা লঙ্ঘন করলো তাই আল্লাহ রবাহ আলমিন তিনি কি নির্দেশ দিচ্ছেন এই সমস্ত ব্যক্তি যারা দেশে সীমা লঙ্ঘন করবে যারা ক্ষমতা পেয়ে আমার আইন অনুযায়ী তারা দেশকে শাসন করবে না তাদের সবাইকে উৎখাত করে দাও সবাইকে উৎখাত করে দেওয়ার জন্য আমি যে পদ্ধতি বলছি শুনে রাখো এই পদ্ধতিতে তাদেরকে উৎখাত করতে হবে এছাড়া উৎখাত করতে পারবে না সে পদ্ধতি কি وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله এদের সবার বিরুদ্ধে কেতাল করতে হবে সশস্ত্র জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হবে গজওয়ায় অবতীর্ণ হতে হবে গজওয়ায় ফদার গজওয়ায় উহুদ গজওয়ায় খন্দক ইত্যাদি যত গজওয়া আল্লাহ রসুল ইসলাম করেছেন এইভাবে করতে হবে এভাবে করে তাদের বানানো যত সমস্ত ফেতনা রয়েছে তাদের তৈরি করা যত মতবাদ রয়েছে সেই মতবাদকে উৎখাত করতে হবে এই কিতালের মাধ্যমে এদের সবার সমস্ত তাগুত্বের বিরুদ্ধে সমস্ত ফেরাউনের বিরুদ্ধে ফিরাউন একটা নয় আজ সেই ফিরাউন হামান আজও আমাদের সামনে বিদ্যমান ফেরাউন কি শেষ হয়ে গেছে শেষ হয় নাই আজও সেই ফেরাউন আজও সেই নমরুদ আজও সেই হামান এরা রয়েছে আজও আমার আপনার সমাজে আমার আপনার বাড়িতেই রয়েছে আমার আপনার দেশে আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যেই রয়েছে যারা তাগাও ফেলবে না যারা রাষ্ট্রের মধ্যে আল্লাহর বেঁধে দেওয়া সীমাকে লঙ্ঘন করে ফেলেছে লঙ্ঘন করে কাগজ কাপের মুশরেকদের বানানো তাদের আইন কানুন দ্বারা শাসন করার মাধ্যমে আমার আপনার ইমানকে হরণ করছে ঠিক এদের সবার বিরুদ্ধে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন তোমাকে দিন কায়েম করতে বলেছিলাম এখন শুনে নাও পদ্ধতি যতক্ষণ পর্যন্ত তাদের এই বানানো ফিতনা তারা যে শির্ক করেছে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা আমার বিধানের সাথে অন্য কারো বিধানকে সংযুক্ত করলে এটা হবে মহাশের তারা তাই করেছে ওরা ইউসুদ কফি হুকমি আহাদা আল্লাহ এই মহাশেরকে কখনো সহ্য করেন না এরা তাই করেছে এই শেরকের ফিতনা হুকুমতের শেরকের ফিতনা তারা করেছে এই ফিতনা যতক্ষণ পর্যন্ত অবসান না হবে যতক্ষণ পর্যন্ত বাধ্য হয়ে তারা এই ফেতনাকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে আর এটাকে ছেড়ে দিয়ে কি করবে আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত কায়েম না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই কিতাল করতে হবে যাতে করে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হয়ে যায় একটাও যদি বাদ থাকে তাহলে তোমার কাজ শেষ হয় নাই এখনো বাকি আছে এই হলো পদ্ধতি এই পদ্ধতি দিয়েছেন স্বয়ং আল্লাহ রবাহ আলমিন আর এই পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি অনেক নবী রসুলদেরকে দেখা যায় এই কিতাল করেছেন আবার কেউ করতে পারেন নাই কেন প্রথমেই শেষ হয়ে গেছেন এমনও আছে যে তার কাজ শুরু করার পরেই তিনি শত্রু দ্বারা আক্রান্ত হয়ে আল্লাহর কাছে তিনি চলে গেছেন আর অনেকেই করেছেন তার মধ্যে নবী আখরে জামান সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন কায়েদুল মুজাহিদিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি যুদ্ধে তিনি শরীক হয়েছেন কেতাল করেছেন সশস্ত্র যুদ্ধ তিনি নিজে কমান্ডার ইন চিফ হয়ে করেছেন এবং তার দশ বছরের সময়ের মধ্যে একশো পাঁচটা যুদ্ধের দল তিনি পাঠিয়েছেন আমরা তারই উম্মত ওই জঙ্গি নবীর উম্মত জঙ্গ করনে ওয়ালা কিতাল করনে ওয়ালা গজুয়া করনে ওয়ালা সেই নবীর আমরা উম্মত আমরা সেই গজুয়ার নবীর উম্মত তার আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে এবং তিনি আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করেছেন যেভাবে আল্লাহ তারা বলেছেন কতিলুহুম তিনি তাই করেছেন তিনি অতএব সমস্ত উম্মদদেরকে নিয়ে তিনি ওই কিতালের কাজ করেছেন তার পদ্ধতি ছিল যে সর্বপ্রথম এই তাগুদদেরকে উৎখাত করতে হবে কোথাও তাগুদের শাসন ক্ষমতা থাকতে পারবে না প্রত্যেক নবীর একই কাজ ছিল নবী আলাইসালামগণ তারা তাগুদের সাথে বিরোধিতাকে বাদ দিয়ে তাগুদকে উৎখাত করার জন্য সাহাবিদকে তৈরি করা বাদ দিয়ে তারা শুধু মসজিদ মাদ্রাসা খানা ইত্যাদি প্রণয়ন বানানো সেখানে নামাজ রোজা ইত্যাদি পড়ার মাধ্যমে তাদের কাছে সীমাবদ্ধ রাখেন নাই